চাপিয়ে দেওয়া হবে দিন যত যাবে সমাজে আত্মসাতের প্রবণতা তত বেশি হয়ে যাবে মানুষ যত বিবেকহীন হবে জ্ঞান শূন্য হবে তত আত্মসাতের প্রবণতা বেশি হয়ে যাবে দেখুন আবু মোসা আসারি রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়টা হবে প্রতারণাই পরিপূর্ণ ওই সময়ে যত মানুষ থাকবে সমাজে দায়িত্বশীল হিসাবে সবাই হবে প্রতারক কেউ কারো কাছে কোনো কাজ করে কেউ কারো কাছে কোনো আমানত রেখে শান্তি তৃপ্তি পাবে না সবারই আশঙ্কা থাকবে হয়তো এ আমার অর্থ সম্পদ লুটে নিবে হয়তোবা সে আমার অর্থ সম্পদ রক্ষা করবে না অথচ আল্লাহ তালা তা হারাম করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বিদয় হজের ভাষণে তিনি বলেছিলেন মনে রেখো এন্না দেমা আকুম হারামুন কা হুরমতে ইয়মিকুম হাদা অফি শাহরিকুম হাদা অফি বালাদি কুমহাদা মনে রেখো নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের অর্থ সম্পদ তোমাদের উপরে হারাম একজন আর অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না আজকের দিন যেমন হারাম অর্থাৎ আজকে হলো হজের দিন এই দিনে মারামারি হারাম এই দিনে মানুষের সাথে অন্যায় আচরণ হারাম এই দিনে যেমন অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম তেমনিভাবে একজন আর একজনের পয়সা ভক্ষণ করবে এই পয়সা গ্রহণ করাও হারাম তিনি বলেন এই মাসটি যেমন হারাম বিদায় হজর ভাষণে তিনি বলেছিলেন এই মাস হচ্ছে জুলহিজ্জা মাস হজের মাস এই মাস যেমন হারাম এই মাসে কোনো অন্যায় অবিচার চলে না এই মাসে কোনো ঝগড়া বিবাদ যুদ্ধ চলে না এই মাস যেমন হারাম তোমাদের একজনের সম্পদ আর একজনের উপরে তেমন হারাম তোমাদের একজনের রক্ত আর একজনের উপরে তেমন হারাম কেউ কারো রক্ত অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না অফি বালাদিকুম হাদা এই শহর যেমন নিরাপদ মক্কা শহর এই মক্কা শহর যেমন নিরাপদ তোমাদের অর্থ সম্পদ একজনের জন্য আর কাছে তেমন নিরাপদ আল্লাহ তালা মক্কা শহর নিরাপদ শহর বলে কসমই করেছেন তিনি বলেন অতীন ডমর ফলের কসম অজাইতুন জায়তুন ফলের কসম ও সিনিন তুর পাহাড়ের কসম ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম লাকাত খালাকনাল ইনসানাফি আহসানে তাকবিম আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি সোম্মারাদ না হুয়াসফালা সা ফেলিন মানুষ যখন আমাকে মানেনি আমার দেওয়া বিধান যখন মানেনি তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি অতএব এই মক্কা হচ্ছে নিরাপদ শহর এই মক্কা যেমন নিরাপদ শহর তেমন তোমাদের অর্থ সম্পদ একজনের জন্য আর একজনের নেওয়া হারাম আর একজনের কাছে তেমনি নিরাপদ কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না লুটে নিতে পারে না দখল করতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে বলেন আল মুসলিম আখুল মুসলিম হারামুন দাম দামহুয়া এইরজহু একজন মুসলমান আর মুসলমানের জন্য ভাই একজন মুসলমান আর মুসলমানের কাছে যেমন নিরাপদ নিজের ভাই যেমন তেমনি তার মর্যাদা তার অর্থ সম্পদ তার মান মর্যাদা সব কিছু নিরাপদে কেউ কারো সম্পদ লুটে নিতে পারে না কেউ কারো সম্পদ আত্মসাত করতে পারে না কেউ কারো মর্যাদাকে আত্মসাত করতে পারে না মানুষের মান সম্মানেরও দাম রয়েছে মানুষের ইজ্জতের দাম রয়েছে ইজ্জতকেও সম্মান দিতে হবে যথাযথ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মানুষের ইজ্জতের হানি করে মানুষ যদি মানুষকে অপমান করে তাহলেও তার ফলাফল ভয়াবহ রয়েছে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বললেন একদা আমাকে জিব্রাইল উপরে নিয়ে যাচ্ছিলেন মারার তোয়ালা কওমিন আমি বেশ কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম লাহম আজফরমিন নোহাস তাদের নখ রয়েছে তামার সবার বড় বড় নখ হাতে নখগুলি দেখলাম তামার ইখম মেশুনা উজুহাহুম আহম নিজের নখ দিয়ে নিজের মুখকে খামচাচ্ছে নিজের নখ দিয়ে নিজের বুককে খামচাচ্ছে খামচিয়ে গোস্ত তুলে নিচ্ছে বুকের গোস্ত তুলে নিচ্ছে দৃশ্য দেখে আমি বললাম জিব্রাইল মানহাওলায় এরা কারা যারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে নিচ্ছে এরা কারা জিব্রাইল জিব্রাইল আলাইসাল্লাম উত্তরে বললেন এরা হচ্ছে ওরাই যারা মানুষের মান সম্মানের হানি করত। যারা মানুষকে অপমান করার চেষ্টা করত। যারা মানুষের নিন্দা করত। যারা মানুষকে সমাজে লজ্জিত করত। তাদেরই অবস্থা আর কারও যদি কোনো দশ ত্রুটি থাকে তাহলে তত ঢেকে রাখতে হবে এটা আল্লাহর আদেশ এটা রাসুলের আদেশ আল্লাহ তালা বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ্দুনিয়া আল্লাহ আখেরা কেউ যদি মান সম্মানকে ঢেকে রাখার চেষ্টা করে কারও মান সম্মানের বিষয়টি ও জানতে পেরেছে কোনো দোষ ত্রুটি সে যদি ঢেকে রাখার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা এই লোকের দোষ ত্রুটি বিচার মাঠে ঢেকে রাখবেন বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের উপরে এমন একটি সময় চলে আসবে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ থাকবে পুরো সময় প্রতারণায় পরিপূর্ণ যারা সমাজে দায়িত্ব পালন করবে কারো কাছে কেউ নিরাপত্তায় থাকবে এটা মনে করবে না চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রিন্সিপাল হোক হেডমলানা হোক হেডমাস্টার হোক সমাজের দায়িত্বশীল হোক মানুষ মনে করবে এই হয়তোবা প্রতারক অর্থ সম্পদ হয়তোবা লুটে নিবে হয়তোবা তা আমাকে ফেরত দিবে না এরকম একটা পরিস্থিতি থেকে যাবে এরপরে আল্লাহ রসুল বলেন ইসদ্দাকুল কাদেব ইউকাদ্দাবু সাদেকো সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী একটা আশ্চর্য কথা যারাই সমাজে সত্যবাদী তারাই হবে সমাজে মিথ্য যারাই হবে সমাজে মিথ্যাবাদী তারাই হবে যে সমাজে সত্য দেখেন না আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি সমাজের সামনে নেতাকে পেশ করা হচ্ছে তার যত গুণ বলা সম্ভব সমস্ত গুণ বলে তার সামনে পেশ করছে অথচ একটা প্রতারক অথচ সে জাতির অর্থ সম্পদ লুটে খায় কি করে তার এত গুণ পেশ করে মানুষের সামনে এই কথা আল্লাহ রসুলো বলছেন যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আবু হরের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন লা তাকুলুল মুনাফিকিনা সৈয়দ তোমরা মিথ্যুককে নেতা বলো না তোমরা মিথ্যাবাদীকে নিজের নেতা হিসেবে গ্রহণ করো না ফাইন ই এক সৈয়দান মিথ্যুক যদি তোমাদের নেতা হয়ে যায় ফাকাদ আসখাত্তুম রব্বাকুম তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করে দিলে তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করে দিলে এ কাজ কখনো করো না যারা সমাজের মৃত্যু যারা সমাজের প্রতারক যারা সমাজের পয়সা আত্মসাত করে খায় তারাকে তোমরা নেতা হিসাবে গ্রহণ করো না তাদেরকে সত্যবাদী বলে সমাজে প্রকাশ করো না এটা ঠিক নয় এতে তোমাদের আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন এমনি তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়কুমুল মাসিয়ত ফাইনাবিল মাসিয়ত হাল্লা সাকাতুল্লাহ তোমরা নাফারমানি থেকে বেঁচে থাকো নাফারমানিতে আল্লাহ তালার অসন্তুষ্টি অবতীর্ণ হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবারও এই বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ও আনের ঘটনা যে ঘটনা অত্যন্ত ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর ফয়সালা এটাই হচ্ছে কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শেখ মুসলেহুদ্দিন কারণ আল্লাহ ওয়াহদাহুল্লাহ আশরাকুল্লাহু দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোনো তুলনা নেই আলিফ লাম এই গ্রন্থের মধ্যে সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আপনাদের আমরা সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লা খায় আল্লাহ আপনাদেরকে ইমানের উপরে বহল রাখুক আল্লাহ আমিন বলছিলাম রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন অচিরে এমন একটা সময় চলে আসবে যে সময়ে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন আমানতদারকে বলা হবে আত্মসাতকারী আর আত্মসাতকারীকে বলা হবে আমানতদার একটা আশ্চর্য ব্যাপার যারা এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন যারা আত্মসাতকারী তাদেরকেই বলা হবে আমানতদার আর যারা আমানতদার তাদেরকে বলা হবে আত্মসাতকারী এখন সমাজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা এ হাদিসের বাস্তবতা এ হাদিসের বাস্তবতা আমরা এখন পূর্ণ লক্ষ্য করছি যা অতীব ভয়াবহ মানুষ এত অজ্ঞ হয় মানুষ এত অজ্ঞ হতে পারে যে আমানতদারকে বলবে আত্মসাতকারী আর আত্মসাতকারীকে বলবে আমানতদার আসলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইরফল এলম বিদ্যা উঠে যাবে কয়েকশোরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে যারা মূর্খ মানুষ তাদেরকে বলা হবে শিক্ষিত রাসুল সাল্লাম বলেছেন সমাজ থেকে এলম তুলে নেওয়া হবে এইভাবে যে আলেম দুনিয়া থেকে উঠে যাবে এল মানুষের ভিতর থেকে টেনে বের করা হবে না যখন সমাজ থেকে আলেম উঠে যাবে জ্ঞানী মানুষ উঠে যাবে তখন ইত্তাখাজু রৌসান জোহাল জনগণ সমাজের লোক জাহেলকে নেতা হিসেবে গ্রহণ করবে একেবারে মূর্খ মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে ফাসুয়েলু ফফতু তাকেই ফতোয়া জিজ্ঞাসা করা হবে সমাজের ভালো মন্দ তার কাছেই জিজ্ঞাসা করা হবে এবং সে উত্তর দিবেও আল্লাহ রসুল বলেন ফজল্লু আজল্ল সে নিজেও হবে ভ্রান্ত আর সমাজকে করবে ভ্রান্ত দেখুন মানুষ কত অবুঝ হলে মূর্খ মানুষকে আলেম বলতে পারে মানুষ কত অজ্ঞান হলে সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলবে সত্যবাদী আর আমানতদারকে বলবে আত্মসাতকারী আর আত্মসাতকারীকে বলবে আমানতদার এই পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম বলার পরে চুপ থাকলেন না তিনি আরও বলছেন ওই সমাজে সমাজে যারা কথা বলবে তারা হবে আয় বেজ শব্দটা সাহাবিগুন বুঝতে পারলেন না সাহাবগণ বললেন আল্লাহ রসুল আমরা তো বুঝতে পারলাম না রোয়াই বীজ কাকে বলে রোয়াই বীজ কে কিভাবে মানুষ রোয়াই বেজ হয় এটা তো আমরা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন এখন রাজুল আমরিল আম্মা জনসাধারণের যে নেতৃত্ব দিবে সে হবে ইতর শ্রেণীর মানুষ এ হলো রোয়াই বীজ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সমাজে কথা বলবে তারাই সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে শিক্ষায় যেমন নিম্ন আচরণে তেমন নিম্ন কয়েকদিন আগে তারা গ্রামের বাড়িতে বিলের ধারে খালি পায়ে গামছা পরে ছাগল চড়াত হঠাৎ করে তারা হবে বিত্তশালী তারাই দিবে সমাজের নেতৃত্ব আর তারাই হলো আইবেদ আর এরাই পয়সা আত্মসাত করবে আর এদেরকেই বলা হবে যে সত্যবাদী আর এদেরকে বলা হবে আমানতদার এটা বাস্তব রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম একদা বললেন জিজ্ঞাসার উত্তরে জিবরাল আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন আখবেরিনা আমার আতেহা আপনি কেয়ামতের একটু নিদর্শন সম্পর্কে বলেন তখন আল্লাহ রসুল বললেন আন তালে দাল আমত রাব্বা তাহা অতারাল হোফাতাল ওরা তাল আলা তারে আশায় এত তা ফিল বনিয়ান মানুষ যখন এমন হয়ে যাবে যে দাসী মালিককে জন্ম দিবে কাজের মেয়ে মালিককে জন্ম দিবে অর্থাৎ মানুষ যখন পিতামাতার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করবে মন্দ আচরণ করবে তখনই হবে কেয়ামতের লক্ষণ তিনি বলেন যখন সমাজে প্রাসাদ নির্মাণ করবে ওই শ্রেণীর মানুষ যারা ছিল ছাগলের রাখাল যারা ছিল খালি পায়ে পরনে জুতা ছিল না যারা ছিল পরনে নগ্ন উলঙ্গ পরনে কোনো কাপড় ছিল না তাহলে খালি পায়ের অধিকারী নগ্ন পোশাকধারী এবং ছাগলের রাখাল এই তিনটে গুণ আল্লাহ রসুল উল্লেখ করার পরে বলেন এরাই সমাজের নেতৃত্ব দিবে এরাই প্রাসাদ তৈরি করবে এবার আপনি বলুন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে কি না আত্মসাতকারীকে আমানতদার বলা হবে কি না এবং আমানতদারকে আত্মসাতকারী বলা হবে কি না এই কথাই রাসুল সাল্লাম ওই সময়তে বলেছিলেন যে সময়ে তিনি বললেন যে মারে যাত ওহু দহুম ও আমানাতহুম মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে মানুষের আমানত উঠে যাবে কারোর কাছে আমানত রক্ষা পাবে না এরকম একটা পরিবেশ চলে আসবে ওয়াইখতালাফু মানুষের মধ্যে হইচই বেঁধে যাবে তিনি তার ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন দেখো এইভাবে যেমন আঙ্গুল ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল তেমনিভাবে সমাজের মানুষ মারামারি শুরু করে দিবে হইচই দাঙ্গামা হাঙ্গামা শুরু করে দিবে তখন সাহাবিগণ আল্লাহ রসুলকে বললেন ফিমা তা মরণী আল্লাহ রসুল তাহলে আমরা কি করতে পারি এই সমাজে আমাদের করণীয় কি আমরা কি করব। তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলজেম বাইতাক প্রথমত বাড়ি গ্রহণ করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না মুখ বন্ধ করো প্রয়োজন ছাড়া মুখে কথা বলবে না এই দুইটা হবে তোমার মূলত এই সমাজে বেঁচে থাকার পথ যখন মানুষ হবে আত্মসাতকারী যখন সমাজে থাকবে না কোনো অদা অঙ্গীকার তখন জরুরি কাজ হবে তোমার জন্য মুখ বন্ধ রাখা এবং বাড়ি গ্রহণ করা ওই সময়ে যেটুকু ভালো মনে করবে সেটুকু গ্রহণ করবে আর যেটুকু ভালো মনে করছো না চিনতে পারছো না বুঝতে পারছো না সেটুকু পরিহার করবে এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি তোমার আত্মাকে গ্রহণ করো নিজেকে গ্রহণ করো ই একা আমরা লাম্মা জনসাধারণ থেকে বেঁচে থাকো সমাজে যায় না সমাজে গেলেই তোমার বিপদ নেমে আসবে তোমার অপমান নেমে আসবে অতএব আমানতদারির রক্ষা তোমার সমাজে হবে না তুমি তখন নিজেকে বাঁচাতে গিয়ে একাই থাকো সম্মানিত দর্শক মণ্ডলী যখন আপনি দেখবেন আমানতদারকে আত্মসাতকারী বলা হচ্ছে আর আত্মসাতকারীকে আমানতদার বলা হচ্ছে তখন আপনারা বাড়িতে ঢুকে যাবেন বাইরে রাস্তাঘাটে যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না নইলে ইমান হারিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুবানাক আল্লাহ মবে হামদেকা আশহদুল্লাহ ইল্লাম তাস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত করেছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাবুল আলমী জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা নারীকে সব ভালো উপদেশ প্রদান এটাই হচ্ছে নির্দেশ নারীর মর্যাদা ব্যতীত অন্য ধর্মই নারীকে মর্যাদা বিন Abdur bin doctor